একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ কোনো অভাব নাই তবুও কেন অনাহারির কান্নার আওয়াজ পাই খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ কোনো অভাব নাই তবুও কেন অনাহারির কান্নার আওয়াজ পাই কেন না খেয়ে দিন কাটছে মানুষ কেন না খেয়ে দিন কাটছে মানুষ মাথা গোজার জায়গা নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে স্বাধীন হলো আমার মাতৃভূমি কিসের জন্য বীর জনতা তুলেছিল দাবি কোন কারণে স্বাধীন হলো আমার মাতৃভূমি কিসের জন্য বীর জনতা তুলেছিল দাবি কেন মুক্তিযোদ্ধার সেই দাবিরি কেন মুক্তিযোদ্ধার সেই দাবিরি আজকে কোনো মূল্য নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন চাও কোরআন বিরোধী আইনটা কেনই বাঁচালাও ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন চাও কোরআন বিরোধী আইনটা কেনই বাঁচালাও ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন চাও কোরআন বিরোধী আইনটা কেনই বা চালাও নামেই মুসলিম দাবি করো তোমরা নামে মুসলিম দাবি করো কাজের বেলায় কিছুই নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই মা বোনেরই দিচ্ছে কোরআন ন্যায্য অধিকার তবু কেন তুলছ দাবি সম অধিকার মা বোনেরই দিচ্ছে কোরআন ন্যায্য অধিকার তবু কেন তুলছ দাবি সম অধিকার কেন সেই দাবিরই চলছে মিছিল কেন সেই দাবিরই চলছে মিছিল পশুর মতো লজ্জা নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই যাদের হাতে থাকবে কলম থাকবে নাই নীতি তার হুঙ্কারে উঠছে কেঁপে দেখো ভার্সিটি যাদের হাতে থাকবে কলম থাকবে নাই নীতি তার হুঙ্কারে উঠছে কেঁপে দেখো ভার্সিটি কেন কলম ফেলে ধরছে অস্ত্র কেন কলম ফেলে ধরছে অস্ত্র মত না দিতে বাধা নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই যারাই আমার স্বাধীন দেশটা করতেছে শাসন তারাই যদি চালায় দেশের দুর্নীতির নিয়ম যারাই আমার স্বাধীন দেশটা করতেছে শাসন তারাই যদি চালায় দেশে দুর্নীতির নিয়ম কেন যায় না বালা সত্য কথা কেন যায় না বালা সত্য কথা মোদের দুঃখের সীমা নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি ভাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই ধান নৌকা দাড়ি পালা লাঙলের দিন শেষ তাই তো মানুষ তুলছে দাবি হাত পাখারি দেশ ধান নৌকা দাড়ি পালা লাঙলের দিন শেষ তাই তো মানুষ তুলছে দাবি হাত পাখারি দেশ ন্যায় বিচারের সেই দাবিতে পীর সাহেব চর্ম নাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই কোন কারণে দেশের বুকে দুঃখের তরি বাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব চাই আমি একটা জবাব চাই একটা জবাব শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়